প্রিয়তম আমার আমার হৃদয় ব্যাকুল তোমার দিদারে আমার বার্ধক্যের উর্দির মাঝে তারুণ্যের হঠাৎ আলোর ঝলকানিতে উদ্ভাসিত করো প্রতিটি যৌবনের চেতনাকে তাদের খুন দিয়ে তোমার জমিন রঞ্জিত করার তামান্নায় জীবন নদীর প্রান্ত সীমায় একটি অনুনয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের তপ্ত রুধিরে মদের তপ্ত রুধিরে আসবে আবার নতুন জয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই তোমার দিনের ঝান্ডাবাহী সকল মুজাহিদ দাও তাদের উদ্দীপনা তামান্না শহীদ তোমার দিনের ঝান্ডাবাহী সকল মুজাহিদ দাও তাদের উদ্দীপনা তামান্না শহীদ লালাইত করো তুমি লালাইত করো তুমি শাহাদতের নেশায় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল সত্য এবং ন্যায়ের পথে সদা যে অটল দাও তাদের অসীম সাহস বুকে মনোবল করতে যেন পারে তারা করতে যেন পারে তারা জালিম শাহির প্রাসাদ লয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি অনুরয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই মদের জীবন যাই যদি যাক তোমার পথে দৌড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে মোদের জীবন যাই যদি যাক তোমার পথে নড়ে মৃত্যু পথের যাত্রী হব সোনার সমাজ গড়ে এই আশাতে ব্যাকুল যারা এই আশাতে ব্যাকুল যারা দাও তাদের দিক বিজয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই জীবন নদীর প্রান্ত সীমায় একটি বলু নয় তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই আমি তোমার দিনের বিজয় ধ্বনি যেন শুনতে পাই